بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তাড়াহুড়া করো না ওরা যেসব শরীর সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু ঊর্ধ্বে তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা নির্দেশ সহ ফেরেস্তাদেরকে এই মর্মে নাজিল করেন যে হুঁশিয়ার করে দাও আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমাকে ভয় করো তিনি যথাবিধি আকাশ রাজি ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তারা যাকে শরিক করে তিনি তার বহু ঊর্ধ্বে তিনি মানবকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন এত সত্ত্বেও সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে গেছে والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য শীত বস্ত্রের উপকরণ আছে আর অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যে পরিণত করে থাকো এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছতে পারতে না নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত দয়াদ্রু পরম দয়ালু والخيل তোমাদের আরোহণের জন্য এবং শোভার জন্য তিনি ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথ রয়েছে তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন شجر ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো এ পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল জয়তুন খেজুর আঙুর ও সর্বপ্রকার ফল নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি দিন সূর্য এবং চন্দ্রকে তারকাসমূহ তাঁরই বিধানে কর্মে নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এতে বোধশক্তি সম্পন্নদের জন্য নিদর্শনাবলী রয়েছে তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তো নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিধেয় অলঙ্কার তুমি তাতে জলযানসমূহে পানি চিরে চলতে দেখবে এবং যাতে তোমার আল্লাহর কৃপা অন্বেষণ করো এবং যাতে তার অনুগ্রহ স্বীকার করো এবং তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা পথ প্রদর্শিত হও এবং তিনি পথ নির্ণয়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারাও মানুষ পথের নির্দেশ পায় أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن সৃষ্টি করেন তিনি কি সে লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না তোমরা কি চিন্তা করবে না যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে ওরা তো কোনো বস্তুই সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃজিত তারা মৃত প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে জানে না ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাযীনা লা مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين আমাদের ইলাহ একক ইলাহ অনন্তর যারা পরজীবনে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করেছে নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন তারা বলে পূর্ববর্তীদের কিস্সা কাহিনী ফলে কেয়ামতের দিন ওরা পূর্ণ মাত্রায় বহন করবে ওদের পাপাভার এবং পাপাভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতা হেতু বিপদগামী করে শুনে নাও খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা অতপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর আজাব এসেছে যেখান থেকে তাদের ধারণাও ছিল না شركائي الذين كنتم ويقول أين شركائي الذين الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين অতঃপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত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 পালনকর্তা কি নাজিল করেছেন তারা বলে মহাকল্যাণ যারা এই জগতে সৎ কাজ করে তাদের জন্য কল্যাণ রয়েছে এবং পরকালে গৃহ আরো উত্তম পরহেজগারদের গৃহ কি চমৎকার جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون সর্বদা বসবাসের উদ্যান তারা যাতে প্রবেশ করবে এর পাদদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয় তাদের জন্য তাতে তাই রয়েছে যা তারা চায় এমনিভাবে প্রতিদান দেবেন আল্লাহ পরহেজগারদেরকে الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ফেরেশতা যাদের যান কবজ করেন তাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা বলে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون কাফেররা কি এখন পর্যন্ত অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতারা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 ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো অতপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়ত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين আপনি তাদেরকে সুপথে আনতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিপদগামী করেন তিনি তাকে পথ দেখান না এবং তাদের কোনো সাহায্যকারীও নেই وأقسموا بالله جهد أيمانهم بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون তারা আল্লাহর নামে কঠোর শপথ করে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না অবশ্যই এর পাকাপোক্ত ওয়াদা হয়ে গেছে কিন্তু অধিকাংশ লোক জানে না ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين তিনি পুনরুজ্জীবিত করবেনই যাতে যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য ছিল তা প্রকাশ করা যায় এবং যাতে কাফেরা জেনে নেয় যে তারা মিথ্যাবাদী ছিল إنما আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন তাকে কেবল এতটুকুই বলি যে হয়ে যাও সুতরাং তা হয়ে যায় والذين هاجروا في الله من بعد ما ظلموا من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য গৃহ ত্যাগ করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক হায় যদি তারা জানত যা দৃঢ় পথ রয়েছে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করেছে ইল্লা أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ সহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে প্রেরণ করেছিলাম তাদেরকে নির্দেশাবলী ও অবতীর্ণ গ্রন্থ সহ এবং আপনার কাছে আমি স্মরণিকা অবতীর্ণ করেছি যাতে আপনি লোকদের সামনে ওইসব বিষয় বিবৃত করেন যেগুলো তাদের প্রতি নাজিল করা হয়েছে যাতে তারা চিন্তা ভাবনা করে أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب যারা কুচক্র করে তারা কি এ বিষয়ে ভয় করে না যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন কিংবা তাদের কাছে এমন জায়গা থেকে আজাব আসবে যা তাদের ধারণাতীত أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم কিংবা চলাফেরার মধ্যেই তাদেরকে পাকড়াও করবেন তারা তো তা ব্যর্থ করতে পারবে না কিংবা ভীতি প্রদর্শনের পর তাদেরকে পাকড়াও করবেন তোমাদের পালনকর্তা তো অত্যন্ত নম্র দয়ালু أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل তারা কি আল্লাহ সৃজিত বস্তু দেখে না যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সেজদা বনত থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে ইকা يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون আল্লাহকে সেজদা করে যা কিছু নভমণ্ডলে আছে এবং যা কিছু ভূমণ্ডলে আছে এবং ফেরেস্তাগণ তারা অহংকার করে না তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায় তা করে আল্লাহ বললেন তোমরা দুই উপাস্য গ্রহণ করো না উপাস্য তো মাত্র একজনই অতএব আমাকেই ভয় করো যা কিছু নভমণ্ডল ও ভূমণ্ডলে আছে তা তাঁরই এবং তাঁরই এবাদত করা শাশ্বত কর্তব্য তোমরা কি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে ثم إذا مسكم الضر فإليه تجئون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে তা আল্লাহরই পক্ষ থেকে অতপর তোমরা যখন দুঃখ কষ্টে পতিত হও তখন তাঁরই নিকট কান্নাকাটি করো এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দূরীভূত করে দেন তখনই তোমাদের একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে যাতে ওই নিয়ামত অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি অতএব মজা ভোগ করে নাও সত্তরই তোমরা জানতে পারবে তারা আমার দেয়া জীবনোপকরণ থেকে তাদের জন্য একটি অংশ নির্ধারিত করে যাদের কোনো খবরই তারা রাখে না আল্লাহর কসম তোমরা যে অপবাদ আরোপ করছ সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্য ওরা তাই স্থির করে যা ওরা চায় যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما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 يملك لهم رزقا من السماوات والأرض شيئا شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون তারা আল্লাহ ব্যতীত এমন বস্তু ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডল ও নভমণ্ডল থেকে সামান্য রুজি দেওয়ারও অধিকার রাখে না এবং শক্তিও রাখে না অতএব আল্লাহর কোন সদৃশ্য সাব্যস্ত করো না নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন অপরের মালিকাধীন গোলামের যে কোনো কিছুর উপর শক্তি রাখে না এবং এমন একজন যাকে আমি নিজের পক্ষ থেকে চমৎকার রুজি দিয়েছি অতএব সে তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে উভয় কি সমান হয় সব প্রশংসা আল্লাহর কিন্তু অনেক মানুষ জানে না وضرب الله مثلا الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم আল্লাহ আরেকটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন দু ব্যক্তির একজন বোবা কোনো কাজ করতে পারে না সে মালিকের উপর বোঝা যেদিকে তাকে পাঠায় কোনো সঠিক কাজ করে আসে না সে কি সমান হবে ওই ব্যক্তির যে ন্যায় বিচারের আদেশ করে এবং সরল পথে কায়েম রয়েছে ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে কেয়ামতের ব্যাপারটি তো এমন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 إلى حين আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা তৈরি করেছেন তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা তোমরা এগুলোকে সফরকালে ও অবস্থানকালে হালকা পাও ভেড়ার পশম উটের বাবরি চুল ও ছাগলের লোম দ্বারা কত আসবাবপত্র ও ব্যবহারের সামগ্রী তৈরি করেছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون আল্লাহ তোমাদের জন্য সৃজিত বস্তু দ্বারা ছায়া করে দিয়েছেন এবং পাহাড় সমূহে তোমাদের জন্য আত্মগোপনে জায়গা করেছেন এবং তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছেন যা তোমাদেরকে গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে এমনিভাবে তিনি তোমাদের প্রতি স্বীয় অনুগ্রহের পূর্ণতা দান করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো অতপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তবে আপনার কাজ সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া মাত্র তারা আল্লাহর অনুগ্রহ চিনে এরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ